আল্লাহ তালার দরবারে অনেক অনেক সুক্রিয়া আজকের জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন পেয়ারা নবী হজরত মাহমুদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ আল্লাহ তালা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকের জুমার খুদ্বায় আমাদের আলোচনার বিষয় হল শিরিক গত সপ্তাহে আলোচনা হয়েছে কুফুর কুফুর মানে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা আল্লাহর হুকুমকে অস্বীকার করা এটা হলো কুফুর আর শিরিক হল কাউকে আল্লাহর সমতুল্য মনে করা আল্লাহর জায়গায় আল্লাহর সাথে অন্য কাউকে বসান এটা হলো শিরিক শিরিককে সবচেয়ে বড় অপরাধ সাব্যস্ত করা হয়েছে কুফর এবং শিরিক কোরআনে করিমের মাঝে আসছে লা বিল্লাহ যে তুমি আল্লাহর সাথে শরিক করো না কারণ ইন্না শিরকা মোনা আজিম শিরিক হলো সবচেয়েতে বড় জুলুম সিরকির চাইতে বড় জুলুম বড় অন্যায় নেই সবচেয়েতে বড় অপরাধ কি সিরিক এটা খুব এটাকে খুব নিজের দিলের মাঝে বসান সবচেয়েতে বড় অপরাধ কি সিরিক জমিনে যত ধরনের অপরাধ হয় মানুষ যত ধরনের অপরাধ করে এর মাঝে সবচেয়ে বড় অপরাধ হল শিরিক শিরিকের চাইতে বড় কোনো অপরাধ নেই শিরিক সবচেয়ে বড় জুলুম শিরিক জিনিসটা কি জুলুম হইল কোন জিনিস অপাত্রে স্থাপন করা এটা জুলুম একের জিনিস অন্যকে দেওয়া এটা জুলুম আমাকে দেওয়ার কথা আপনার আপনি আমাকে না দিয়ে অন্যকে দিলেন এটা জুলুম করলেন না হুম এটা হলো জুলুম শিরিকটা জুলুম কেন যে শিরিক আল্লাহর প্রতি জুলুম করা হয় শিরিকের মাধ্যমে জুলুম করা হয় কার প্রতি হ্যাঁ কার প্রতি শিরিকের মাধ্যমে আল্লাহর প্রতি জুলুম করা হয় আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে অন্যকে দেওয়া হয় আল্লাহর পাওনা আল্লাহকে না দিয়ে এটা অন্যকে দেওয়া হয় এর অনেকগুলো প্রকার আছে এ পাওনা দেওয়াটার অনেকগুলো স্তর আছে এজন্য আগে বুঝতে হবে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা আমাদের বিশ্বাস এটা কেমন থাকতে হবে এ বিষয়টা আগে নির্ধারণ করতে হবে যে আল্লাহর পাওনা কি দেখেন আল্লাহর পাওনা হলো আমাদের এবাদত এটা আল্লাহর জন্য হবে এটা আল্লাহর পাওনা আমরা যত এবাদত করব কার জন্য করব আল্লাহর জন্য করব এটা কার পাওনা আল্লাহর পাওনা আচ্ছা এই এবাদতটা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন সৃষ্টিকে করা হয় এবাদত করতে হবে আল্লাহর এটা আল্লাহর পাওনা এখন এই এবাদতটা যদি আল্লাহকে না করে অন্য কাউকে করা হয় তাহলে এটা আল্লাহর প্রতি জুলুম এবং সিরিক আচ্ছা যেমন ধরেন শেষদা এটা একমাত্র আল্লাহকেই করতে হবে অন্য কাউকে সাজদা করা যাবে না এখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাজদা করা বা আল্লাহকেও সেজদা করি তাকেও সেজদা করি যেই আবাদতটা একমাত্র আল্লাহর পাওনা এটা অন্য কাউকে দেওয়া যাবে না আপনি এটা অন্যকে দিলেন এটাই দিল এটাই হলো সিঁড়ি যেমন মান্নত এটা একটা আবাদত না মান্নত করলেন আপনি এটা একটা আবাদত তো এই মান্নত যে কোনো এবাদত আল্লাহর জন্য করতে হবে যে কোনো এবাদত কার জন্য করতে হবে এবং আল্লাহকে খুশি করার জন্য করতে হবে কারণ আপনি আল্লাহর জন্য মান্নত করলেন অন্য কোনো কিছুর জন্য মান্নত করলেন তো যেই এবাদতটা আল্লাহর পাওনা এই এবাদতটা আপনি অন্যকে দিয়ে দিলেন এটা সিঁড়ি জবাই করা কোরবানি করা এটা একটা এবাদত জবাইটা আপনি যখন কোরবানি হিসেবে জবাই করবেন মান্যত হিসেবে জবাই করবেন এটা একটা এবাদত তো এবাদত যখনই করবেন এটা আল্লাহর জন্য করতে হবে অন্য কারোর জন্য করা যাবে না কিন্তু আপনি মান্যটা বা জবাইটা অন্য কারো সন্তুষ্টির জন্য অন্য কাউকে খুশি করার জন্য করলেন এটা সিঁড়ি আচ্ছা ভরসা করা নির্ভর করা এটা একমাত্র নির্ভর এবং ভরসা করতে হবে কার উপর আল্লাহর উপর এই ভরসা করাটাও একটা এবার এবং এই ভরসাটা আল্লাহ চান একমাত্র আমার উপর ভরসা করো এবাদতটা একমাত্র আমার জন্য কর এখন অন্য কারো উপর যদি ভরসা করা হয় যে আমি অমুকের উপর ভরসা করি অমুক বস্তুর উপর ভরসা করি তাহলে এটা সিঁড়ি এই সমস্ত জিনিসগুলো অন্যকে দিলে আল্লাহর পাওনা অন্যকে দিয়ে দেওয়া হবে শেষদাটা আল্লাহর পাওনা মান্নতটা আল্লাহর পাওনা তাওয়াক্কুলটা আল্লাহর পাওনা আর এই সেজদা পাওয়ার একমাত্র ক্ষমতা একমাত্র অধিকারটাও আল্লাহর পৃথিবীতে আর এমন কোন বস্তু বা এমন কোন ব্যক্তি নেই যার সেজদা পাওয়ার ক্ষমতা আছে সেজদা পাওয়ার অধিকার আছে যার এবাদত পাওয়ার অধিকার আছে যে এবাদত পাওয়ার উপযুক্ত পৃথিবীতে এরকম আর কোন বস্তু কোন ব্যক্তি নেই এবাদত পাওয়ার উপযুক্ত এবাদত পাবে এই ক্ষমতাটা একমাত্র আছে কার আল্লাহ আপনি যখনই আবাদত করবেন আল্লাহকে করতে হবে যখনই করবেন এটা আল্লাহকে করতে হবে আপনি যদি কোনো সময় আপনার ইবাদত আপনার কোনো ভক্তি আপনার যে আন্তরিক ভালোবাসা নির্ভরতা এটা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো সত্তা অন্য কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বস্তুর প্রতি আপনি এটা করেন আল্লাহর পাওনা আপনি অন্যকে দিয়ে দিলেন এটা শিরিক এটা এমন এক অপরাধ যে অপরাধের কোনো ক্ষমা নেই এবং এটা সবচেয়ে বড় অপরাধ আচ্ছা এটা একটা বিষয় গেল এবাদত এটাকে বলা হয় শিরিক ফিল এবাদা আল্লাহর এবাদতে অন্যকে শরিক করা এটা শিরিকের একটা প্রকার এবাদতটা একমাত্র আল্লাহর পাওনা এটা অন্য কাউকে দেওয়া যাবে না কোন সময় দেওয়া যাবে কোন ক্ষেত্রেই দেওয়া যাবে দ্বিতীয় আরেকটা হল আল্লাহর ক্ষমতায় অন্য কোন সৃষ্টিকে সম্পৃক্ত করা শরিক করা আপনি অন্যকে নিয়ে আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার অধিকারী সত্তা তিনি হলেন আল্লাহ আল্লাহর যেমন গুণ আছে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর কারো শক্তি নেই আল্লাহ সর্বশ্রোতা সবকিছু তিনি শুনেন এমন কোনো বিষয় নেই যা তিনি শুনেন না আল্লাহ সর্বদ্রষ্টা সবকিছু তিনি দেখেন আল্লাহ দেখেন না এমন কোন বিষয় এমন কোন বিষয় নেই আছে এমন কোন বিষয় নেই এই হলো আল্লাহর ক্ষমতা যেমন আপনার অসুস্থতা আপনার এই অসুস্থতার সুস্থতা প্রয়োজন এই আপনাকে সুস্থ করে দেয়ার একমাত্র ক্ষমতাটা কার আল্লাহর এটা অন্য কারণ নাই আপনি নিঃসন্তান আপনার প্রয়োজন সন্তান তো এই সন্তান প্রদান করার সন্তান দেয়ার একমাত্র ক্ষমতাটা কার আল্লাহ অন্য কারো আপনাকে সন্তান দেওয়ার ক্ষমতাটা নাই আচ্ছা এখন যদি এমন হয় কেউ মনে করল যে আমারে সব সময় আমার পিসাব দেখেন সে মনে করলো আর আমি কখন কি করতেছি আমার পিসাব সব সময় শুনে অথবা আমারে আমার পিসাব সন্তান দিছে এরকম কেউ ধারণা করতে পারে না অনেকে ধারণা করেও আচ্ছা আমি কখন কি করতেছি জানেন অথবা কেউ মনে করল যে আমার এই অসুস্থতা ডাক্তার আমাকে সুস্থ করে দিচ্ছে আমাকে সুস্থ করে দিয়েছে কে ডাক্তার আমাকে সুস্থ করে দিচ্ছে অথবা অমুক ডাক্তারের কাছে গেছি ওই ডাক্তারের আমার সন্তান দিছে ডাক্তারের কাছেই আমি সন্তান পাইছি ওনার কাছে যান তাহলে দেখবেন সন্তান হবে তো এ সমস্ত কাজগুলো আপনার অন্যায় অথবা মনে করেন একমাত্র আল্লাহর ক্ষমতা হলো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীর মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে এজন্য মানুষের জন্য একটা আইন একটা জীবন ব্যবস্থা এটা দেওয়ার ক্ষমতাটাও আল্লাহর এবং আল্লাহ এটা দিচ্ছেন মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে এর একটা আপনার নিয়ম কানুন কিভাবে চললে তার জীবন সুন্দর হবে তার দুনিয়া আখেরাত সুন্দর হবে এই বিষয়টা মানুষদেরকে বলে দেয়া মানুষদেরকে এই বিষয়ে শিক্ষা প্রদান করা এই শিক্ষা দেওয়ার ক্ষমতাটা একমাত্র আছে কার আল্লাহ এবং আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহ এই শিক্ষাটা আলাইনা আলাল হুদা আল্লাহ বলতেছেন আমার দায়িত্ব হলো মানুষদেরকে হেদায়ত দেখানো এটা আমার দায়িত্ব আর এই দায়িত্ব আমি পালনও করছি কিতাব দিছি মানুষদেরকে নবী পাঠাইছি নবীরা আইসা কিভাবে চলতে হবে সমাজ কিভাবে চলবে পরিবার কিভাবে চলবে রাষ্ট্র কিভাবে চলবে কেউ অপরাধ করলে তার বিচার কিভাবে হবে এই সমস্ত নিয়ম কানুনের একটা ব্যাখ্যা গ্রন্থ হল কোরআন আচ্ছা যুগে যুগেই এমন কোরআন এবং আল্লাহ তালা নবীদের মাধ্যমে তৌরাত ইনজিল জবুর এবং অসংখ্য কিতাব সহিফা আল্লাহ তালা নবীদের মাধ্যমে পৃথিবীর মানুষদের কাছে নাজিল করেছে এখন আল্লাহর এই কিতাব এটাকে বাদ দিয়ে কেউ নিজেরা রচনা করে নিল যে আমরা এভাবে চলব বা ক্ষমতাসীনরা এরা রচনা করে দিল যে এইভাবে মানুষ চলবে এইভাবে সমাজ চলবে পারিবারিক ল হবে এই সামাজিক ল হবে এই রাষ্ট্রীয় ল হবে এই এরকম ভাবে তৈরি করে দিল এটাও আল্লাহর ক্ষমতায় ভাগ বসানো এটা কার ক্ষমতায় ভাগ বসানো আল্লাহর সিস্টেমকে বাদ দিয়ে যখন নতুন সিস্টেম তৈরি করা হয় নতুন সিস্টেম রচনা করা হয় তখন আল্লাহর ক্ষমতায় ভাগ বসানো হয় এবং এটা জুলুম আল্লাহর প্রতি অন্যায় যে পাওনা আল্লাহর যেটা মানুষ আল্লাহকে দিবে এটা সে মানুষদের কাছ থেকে সে পাওনা সে নিয়ে নিচ্ছে যেটা আমাকে দেও তাহলে আল্লাহর পাওনাটা সে চাচ্ছে সে আল্লাহর যেটা পাওনা এই পাওনাটা কে চাচ্ছে সে চাচ্ছে আমাকে দাও এটা অন্যায় এটা জুলুম আর আমরা যখন যে পাওনাটা আল্লাহকে দেয়ার এটা আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কাউকে দেই এটাও অন্যায় কারণ আল্লাহর পাওনাটা আমার জিম্মাদারি আল্লাহকে পরিশোধ করা এটা আল্লাহকে দেয়া এই যে পাওনাটা আমি আল্লাহকে দিব আল্লাহকে বাদ দিয়ে এটা অন্যকে দিয়ে দিলাম এটা জুলুম এবং এটা অন্যায় যে আল্লাহর হইয়া এটাকে বলা হয় সিরিকিল উলু হইয়া যে আল্লাহর যে ক্ষমতা এই ক্ষমতার মাঝে অন্যকে শরিক করা অন্যকে সম্পৃক্ত করা আল্লাহর ক্ষমতার মাঝে অন্যকে ভাগ দেয়া লা তুষ্টিক বিল্লাহ দেখো আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ভাগ দিও না ইন্না শিরকাল জুলমুন আজিম এই সিরিকটা আল্লাহর ক্ষমতায় অন্যকে সম্পৃক্ত করা অন্যকে ভাগ দেয়া এটা সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ তৃতীয় আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে আল্লাহ যে সমস্ত গুণের আলোচনা তিনি করেছেন যে আমি এই গুণের অধিকারী আল্লাহর গুণে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা অথবা আমাদের গুণের মতোই আল্লাহর গুণ গুণকে মনে করা দ্বিতীয় বিষয় কিন্তু আল্লাহর একটা গুণ আছে আমি মনে করি এটা আমাদের মতোই মানুষের মতোই আল্লাহর হাত আছে আমাদের মতো আল্লাহর চোখ আছে আমাদের মতো আল্লাহ দেখতে আমাদের মতো আল্লাহকে নিজেদের মতো মনে করা আল্লাহর ক্ষমতা এটা আমাদের মতোই দেখেন আল্লাহকে চিনতে ভুল করা সবচেয়ে বড় ভুল মানুষ শিরিক করে কেন আল্লাহকে চিনতে সে ভুল করে এজন্য সে কি করে শিরিক করে শিরিক কেন করে একটু উত্তর দেন না আল্লাহকে চিনতে ভুল করে এজন্য সে কি করে শিরিক করে শিরিক করার কারণই হলো আল্লাহকে চিনতে ভুল করার কারণে কি হয় শিরিক হয় সামনে আলোচনায় আসতেছি আল্লাহ যদি সময় দেন যেমন মনে করেন আলিমুল গায়েব সব কিছু জানেন কালকে কি ঘটবে পশুদিন কি ঘটবে মানুষের জীবনে কি হবে এটা একমাত্র গুণটাকার আল্লাহ কোন মানুষকেও এই গুণের অধিকার মনে করা কোনো কে কোনো পীরকে কোন অলিকে মনে করার তিনিও গায়েব জানেন কারণ এ গুণটাকার আল্লাহ আচ্ছা তারপর ভাগ্য মানুষের ভাগ্য এটা কার হাতে আল্লাহর হাতে কল্যাণ অকল্যাণ এটার মালিক কে তাই কোনো পাথরকে কল্যাণ অকল্যাণের ক্ষমতাবান মনে করা অনেকে বিভিন্ন পাত্র সাথে রাখে পাত্রের আংটি পরে যে এই পাত্রের এই উপকার এটা বিপদ আপদ থেকে বাঁচাবে এ ধরনের বিভিন্ন ধরনের আকিদা রাখে আচ্ছা এই ক্ষমতাটা তো পাথরের নাই আল্লাহ পাথরকে কোনো ক্ষমতা দিয়ে কি করেন নাই নাজিল করেন ক্ষমতাটা কার আল্লাহর ক্ষমতা তখন এটা আপনি মনে করলেন যে না এই পাথর হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো যে আল্লাহর ক্ষমতায় আল্লাহর গুণাবলিতে অন্যকে কি করা সম্পৃক্ত করা তার রাশি বিশ্বাস করা রাশি আছে না রাশি রাশি হ্যাঁ রাশি বিশ্বাস করা অমুক দিনে এই হয় অমুক চাঁদে এই হয় অমুক তারিখে এই হয় কোন তারিখ কোন চাপকে কল্যাণ অকল্যাণের ক্ষমতাবান মনে করা এটি সিরি এটি সিরি কারণ কল্যাণ অকল্যাণের মালিক কোনো দিন না কোনো দিন কোনো সময় না এটার মালিক কে আল্লাহ আচ্ছা দেখেন সিরিকটা এটা আল্লাহর গুণে অন্য কাউকে অংশীদার করা আল্লাহর গুণে অন্য কাউকে অংশীদার করা এটা হলো শিরিক তারপর অনেকে জাদু বিশ্বাস করে জাদু জাদুর দ্বারা এই হয় সেই হয় আল্লাহর সন্তান আছে এমন মনে করা আল্লাহ তো অমুখাপেক্ষী সত্তা কোরআনে কেরিমে পরিষ্কার ভাবে আল্লাহর কোন সন্তান নেই তিনিও কারো সন্তান নন কিন্তু কেউ মনে করলো যে আল্লাহর কন্যা আছে আল্লাহর স্ত্রী আছে তো এই ধারণাগুলো কি সিরিক আল্লাহকে নিজেদের মতো মনে করা এটা সিরিক দেখেন সিরিকটা কত বড় অপরাধ হজরত আবদুল্লাহ রবি আল্লাহ আনহ তিনি বর্ণনা করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে প্রশ্ন করা হলো سئل رسول الله صلى الله عليه وسلم أي الذنب عند الله أكبر আল্লাহর কাছে কোন অপরাধটা বড় অপরাধ প্রশ্ন করলেন আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধটা কি তিনি জবাব দিলেন আন্তা জালালিল্লাহি নিদান দেখো আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার সমতুল্য তার সমকক্ষ কোনো কিছুকে মনে করলে এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ যিনি তোমার মালিক তোমাকে সৃষ্টি করছেন কত ক্ষমতার অধিকার আল্লাদি খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওয়াকা তোমাকে সুঠাম করেছেন সুসামঞ্জস্য করে তোমাকে গড়ে তুলেছেন যে আকৃতিতে তিনি তোমাকে চেয়েছেন রক্কা বাঁকা সেই আকৃতি তিনি তোমাকে দিয়েছেন সব কিছু একক ভাবে করেছেন কে আল্লাহ করতেন অন্য কারো হাত নাই অন্য কারো হাত নাই এটাকে অন্য কারো ক্ষমতা নাই আর সেই ছোট অবস্থা থেকে তোমাকে নিজ নিজ হেফাজতের মাধ্যমে নিজ কুদরত দ্বারা তিনি হেফাজত করেছেন তোমাকে তিলে তিলে বড় করে তুলেছেন তোমাকে জ্ঞান দিয়েছেন তোমাকে অনুভূতি শক্তি দিয়েছেন দেখার শক্তি দিয়েছেন শোনার শক্তি দিয়েছেন তিনি যদি না দিতেন তাহলে দেখার শক্তি তোমার ছিল না তিনি যদি তোমাকে শোনার শক্তি না দিতেন শোনার ক্ষমতা কারো দেওয়ার ক্ষমতা ছিল না আর তুমি তার মানে সমতুল্য তার সমকক্ষ অন্যকে মনে করতেছ যে পাওনা তার প্রাপ্য এটা অন্যকে দিয়ে দিচ্ছ এটা সবচেয়ে বড় অপরাধ এবং কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন তিনি বলতেছেন যে শিরিকটা এমন একটা অপরাধ এত বড় অপরাধ যে এই অপরাধের কোনো ক্ষমা নেই নিশ্চিত ভাবে আল্লাহ তিনি তার সাথে যে শিরিক করা হয় এই অপরাধকে তিনি মাফ করেন না আর এছাড়া অন্য এর নিম্ন পর্যায়ের যে সমস্ত অপরাধগুলো আছে যাদের জন্য তিনি চান তিনি তাদেরকে মাফ করে দেন কিন্তু শিরিক এটা তিনি কিছুতেই ক্ষমা করেন এবং যারা শিরিকের এই অপরাধে সম্পৃক্ত হবে তাদের ব্যাপারে কোরআনের মাঝে বলা হয়েছে যে এদের জন্য জান্নাত হারাম যারা শিরিক আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন অমা ওয়াহুন্নার আর তাদের ঠিকানা হলো জাহান্ন এবং শিরিকটা এমন একটা অপরাধ আল্লাহ কোরআনে করিমের মাঝে আমাদেরকে সতর্ক করেছেন যে কোনো ব্যক্তি যদি শিরিক করে তাহলে তার অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যায় জীবনে একবার শিরিক করছে এই যখন শিরিক করছে তার অতীতে যত ভালো কাজ যত আমল করছে এক শিরিক দ্বারা সমস্ত আমল নষ্ট হয়েছে তৌবা যদি করে আবার যদি তৌহিদের উপর ইমান আনে আবার নতুন করে সে তার আমল শুরু করে তার আমলগুলো নতুন ভাবে শুরু হয় কিন্তু আগের আমলের কোনো দাম কোনো মূল্য নেই এটা পুড়ে গেছে ছাই হয়ে গেছে এবং কোরআনে করিমের মাঝে আল্লাহ নবীকে বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين অবশ্যই আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছেও ওহি করা হয়েছিল ওহি করা হয়েছিল আমি ওহি করেছি লাইন আশরাক্তা যদি তুমি শিরিক করো আল্লাহ নবীকে বলতেছেন এটা আপনার প্রতি না আপনার পূর্ববর্তী নবীদের প্রতি যত কিতাব আমি নাজির করেছি সমস্ত কিতাবের শিক্ষা সমস্ত কিতাবের দাওয়াত সমস্ত কিতাবের সাবধান বাণী যত নবীদেরকে পাঠাইছি সমস্ত নবীদের দাওয়াত সমস্ত নবীদের সাবধান বাণী হলো মানুষদেরকে তারা দাওয়াত দিয়েছেন শিরিক থেকে বাঁচো লাইন আশরাকতা যদি তুমি শিরিক করো আমালুকা তোমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং যারা শিরিক করে কোরআনে করিমের মাঝে তাদেরকে অপবিত্র বলা হয়েছে ইন্নামাল মুশরিকু না নাজাতুন ইন্নামাল মুশরিকু না বলতেছে নিশ্চিত ভাবেই যারা মুশরেক নাজাতুন এরা নাপাক এরা অপবিত্র আল্লাহ বলতেছে এবং আল্লাহ হুকুম দিচ্ছেন নির্দেশ দিয়েছেন যে যারা মুশরিক এদের জন্য দোয়াও করা যাবে না তাদের মৃত্যুর উপর তাদের হেদায়তের জন্য যতদিন তার হায়াতে আছে ততদিন দোয়া করা যাবে আল্লাহ এদেরকে হেদায়ত দেও কিন্তু মুশ্রিক অবস্থায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাদের জন্য দোয়া করা যাবে না মা কান আলিম নবী আল্লাহ বলতেছেন কোন নবী কোন ইমানদার তাদের জন্য অনুমতি নেই যে মুশরেকের জন্য তারা ক্ষমা চাইবে মুশরেকের জন্য আমার কাছে ক্ষমা চাইবে এই অনুমতি কোন মুমিনের জন্য কোন নবীর জন্য নেই ওয়ালাউ কানু উলি করবা যদিও সে তার নিকট আত্মীয় হোক আপন জন্য হোক দোয়া করতে পারবে না এই সিরিজটা যে কত বড় অপরাধ কোরআনে করিমের এ সমস্ত আয়াতগুলো এই বক্তব্যে পরিষ্কার এখন আমাদের এই আলোচনা শোনার পর এটা মনে হতে পারে যে আমরা তো মুসলিম আমরা তো মুশরেক না আমরা মুশরেক আমরা মুসলিম আমাদের তো শিরিকের কোনো ভয় নাই কারণ মুশরেকরা যারা বেঈমান এরা হলো শিরিকের মাঝে লিপ্ত আমরা তো আর সিরিকের মাঝে লিপ্ত না তাই আমাদের সিরিকের ব্যাপারে আমাদের নিজেদের প্রতি কি নাই ভয় নাই এটা মনে হতে পারে কিন্তু দেখেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন বলতেছেন খুব খেয়াল করে শুনি আকসারুহম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন যে আল্লাহর ব্যাপারে যে সমস্ত মমিনরা ইমান রাখে বিল্লাহ বলতেছে তাদের অধিকাংশই আল্লাহ বলতেছেন যারা মুসলিম দাবি করে এদের মধ্যে অধিকাংশই এরা নানা ধরনের শিরিকের মাঝে লিপ্ত একটু যারা মুশরেক এরা তো শিরিকের মাঝে লিপ্তই কিন্তু কোরআন আল্লাহ বলতেছেন অমায়ুমিনু আকসার হোম যে তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ইমান রাখে না ইল্লাহ মুশরিকুন কিন্তু সিরিকের ইমান রাখে এরা যদিও বলে আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর পাওনার মাঝে অন্যকে শরিক করে কিভাবে কিভাবে জ্ঞানের স্বল্পতার কারণে অথবা ভুল জ্ঞানের কারণে মুসলমান দুই কারণে এদের মাঝে শিরিক প্রবেশ করে একটা হলো জ্ঞানের স্বল্পতার কারণে অথবা জ্ঞান আছে কিন্তু কি ভুল জ্ঞান ভুল শিক্ষার কারণে একটা হলো না মূর্খতার কারণে আর আরেকটা হলো ভুল শিক্ষার কারণে এই দুই কারণে মুসলমান সমাজের মাঝে শিরিক ঢুকে যায় এবং মুসলমান যদিও বলে আমি আল্লাহ বিশ্বাসী কিন্তু শিরিক করতে থাকি তো জ্ঞান অর্জন করতে হবে সঠিক জ্ঞান অর্জন করতে হবে শিরিক থেকে বাঁচতে হবে শিরিক থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হলো জ্ঞান অর্জন করা আর দুই নাম্বার সঠিক জ্ঞান অর্জন করা বলবেন সঠিক জ্ঞান পাবো কোথায় সঠিক জ্ঞান পাবেন কোরআনে হাদিসে সঠিক জ্ঞান পাবেন কোথায় কোরআনে হাদিসে কোরআন নির্ভুল না কোরআন ভুল না নির্ভুল হাদিস নির্ভুল এখান থেকে সঠিক জ্ঞান পাবেন আপনি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরেন নির্ভুল জ্ঞান পাবেন আপনি কিন্তু এই দুই জিনিস বাদ দিয়ে যদি জ্ঞান অর্জন করেন পৃথিবীর আর এই কোরআন এবং হাদিস ছাড়া যত জ্ঞান আছে এই সমস্ত জ্ঞান ভুলও হতে পারে আবার সঠিকও হতে পারে ঠিক না কোরআন আর হাদিস ছাড়া আর যত ধরনের জ্ঞান আছে যত লেখক আছে যত লেখা আছে এ সমস্ত লেখার মাঝে দুইটা সম্ভাবনা একটা হলে এটা ভুলও হইতে পারে আবার কি হতে পারে সহিও হতে পারে কোরআন এটা হলো পৃথিবীতে এমন এক জ্ঞান এটা সঠিক এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই একমাত্র কোরআন তারপর হলো হাদিস আল্লাহর কথা রসুলের কথা এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা সঠিক সঠিক সঠিক আপনি যখন আমার কাছ থেকে কোরআন শুনবেন তখন বুঝবেন যে এই কথাটা সলিড কথা শুনতেছি এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আমি যখন নিজের কথা বলতেছি নিজে থেকে কোনো কথা বলতেছি যে কথাটা কোরআন থেকে বলতেছি না যে কথাটা হাদিস থেকে বলতেছি না আমার ওই কথাটা সঠিকও হতে পারে ভুলও হতে পারে পারে কি পারে না সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে জ্ঞানের স্বল্পতার কারণে আর ভুল জ্ঞানের কারণে একটা কোরআন হাদিস না জানার কারণে একটা জানে কিন্তু কোরআন হাদিস জানে না এমন কিছু জানে যেটা ভুল এই দুই কারণে মুসলমান সমাজের মুসলিম এরা সিরিকের মাঝে লিপ্ত হয় আজকে যারা পৃথিবীতে আমরা কি বিধর্মী বলি এদের মাঝে মনে করেন নাসারা এদের মাঝে মনে করেন ইহুদ এরাও তো নবীদের অনুসারী ছিল এরাও তো নবীদের অনুসারী ছিল এরা কিতাবের অনুসারী ছিল তো এরা তো আহলে কিতাব এরা আল্লাহর নবী আল্লাহর কিতাবের অধিকারী ছিল তারা মুশরেক হলো কেন আল্লাহ কোরআন করিমের মাঝে বলছেন যে এরা তো সিরিকের মাঝে জড়িয়ে গেছে এরা সিরিকের মাঝে জড়িয়ে গেছে ইত্তাকাদু আহবার রহবানা আর বাবা মিন্দুল্লাহ এর আল্লাহকে বাদ দিয়ে তাদের সাধক আর তাদের শাসকদেরকে তার রব বানায় নিছে আল্লাহ কোরআনে করিবে তাদের নামে অভিযোগ দিচ্ছেন এরা আমাকে রব মানে না এরা আমার জায়গায় তাদের শাসকদেরকে বসিয়ে দিয়েছে আমার জায়গায় তারা তাদের শাসকদেরকে বসিয়ে দিয়েছে আমার পাওনা আমাকে দেয় না তারা তাদের ধর্মগুরু তারা তাদের জাতির গুরুদেরকে আমার পাওনা তাদের কাছে পরিশোধ করতেছে এটা জুলুম এটা অন্যায় তারা শিরিকের মাঝে লিপ্ত তাহলে এরা ইমানদার ছিল না ইমানদার ছিল কিনা এক সময় তো এরা ইমানদার ছিল এরা মুশিরেক হলো কেন এরা বিপদগামী কেন হল জ্ঞানের স্বল্পতার কারণে ভুল জ্ঞানের কারণে আল্লাহর কিতাব তাদের কাছে আছে কিন্তু কিতাবের জ্ঞান নেই আল্লাহ কোরআন করিমের মাঝে বলছেন মাসারুল্লাদিন আহমিলুত আজকে যারা বলে যে আমাদের কাছে তৌরাত আছে আল্লাহর কিতাব আছে এরা বহন করে এদের তৌরাত বহন করা হলো গাধা যেমন মাল বহন করে আল্লাহ বলতেছেন কামাজারিল হিমার হিমার অর্থ হলো গাধা ইয়াহমিল গাধাও তো কান্দের মাঝে কিতাব নিয়ে ঘুরে গাধা এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায় কিতাবের বুঝা বুঝা নিয়ে যাচ্ছে না কিন্তু তার কাছে এই কিতাবের কোন জ্ঞান আছে কিতাবের জ্ঞান আছে কিতাবের কোন জ্ঞান এই গাধা অর্জন করে না কিতাব শুধু কান্দের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে এরাও কিতাব কান্দে নিয়ে ঘুরে কিন্তু কিতাবের জ্ঞান অর্জন করে না কিতাব চুমু খায় বলে এই কিতাব আমাদের কিতাব কিতাব ছাপায় কিন্তু কিতাব পড়ে না আল্লাহ কিতাব তো পড়ার জন্য দিচ্ছেন কিতাব তো বুঝার জন্য দিচ্ছেন কিতাব তো জীবন গড়ার জন্য দিচ্ছেন কিন্তু তারা আল্লাহর কিতাব পড়ে না বুঝার চেষ্টা করে না আল্লাহর কিতাব অনুযায়ী জীবনকে পরিচালিত করে না খালি বলে যে আমরা বলা সিরিকের কারণ কি দেখেন কয়েকটা কয়েকটা কারণ কয়েকটা বিভ্রান্তি যেমন আল্লাহ নবীদেরকে মজিজা দিচ্ছেন নবীরা মজিজার অধিকারী ছিল কোরআন করিমের মাঝে আল্লাহ এই মজেজার আলোচনাও করেছেন সেই নবীদের মজেজা সত্য আল্লাহ নবীদেরকে যে মজেজা দেন এই মজেজা কি সত্য না কেউ যদিও স্বীকার করে না এটা মজেজা ছিল না তাহলে এটা কি ভুল হবে আচ্ছা। এরকম আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা অলিদেরকে বিভিন্ন কারামাত তাদের দ্বারা প্রকাশ পায় অলিদের বিভিন্ন কারামাত আর নবীদের মজিজা এটা সত্য আচ্ছা কোরআনের মাঝে এই মজিজার আলোচনা আছে এই জায়গায় এসে মানুষ ভুল করছে যুগে যুগে তারা নবীদের মজেজা অলিমের অলিদের যে কারামাত এটিকে তারা নবী আর উলিদের ক্ষমতা মনে করছে এখানে এসে ভুল হয়ে গেছে এখানে এসে কি হয়ে গেছে ভুল হয়ে গেছে হজরতে ঈসা আলী ইসলামকে আল্লাহ তালা মজেজা দিচ্ছেন কিন্তু নাচারা সম্প্রদায় এরা এই মজেজা গুলোকে তারা মনে করছে ক্ষমতা আর যখনই মজেজাকে ক্ষমতা মনে করছে ক্ষমতা মনে করা তাদেরকে ভুলের পথে নিয়ে গেছে তারা মনে করলো যে এরা ক্ষমতার অধিকারী নবীরা ক্ষমতার অধিকারী অলিরা ক্ষমতার অধিকারী আমরা তাদের কাছেই সাহায্য চাই এখন সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে অলিদের কাছে নবীদের কাছে সাহায্য চাওয়া শুরু হয়ে গেছে হায়াত হ্যাঁ তারা চাওয়া শুরু করলো অলিদের কাছে হায়াত বাড়ানোর জন্য প্রার্থনা শুরু করে দিল সম্পদ অলিদের কাছে গিয়ে সম্পদ চাওয়া শুরু করে দিল তাদের ধারণা যে সরাসরি আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ বিরক্ত হবেন আর অলিদেরকে বাদ দিয়ে আল্লাহর কাছে চাইলে অলিদের সাথে বেয়াদবি হবে তাই চাওয়া প্রার্থনা করা এটা একটা এবাদত না এই এবাদতটা পাওয়ার যোগ্য কে উপযুক্ত কে আল্লাহ তারা বলল যে আল্লাহ না এই এবাদত পাওয়ার উপযুক্ত কারা অলিদের এবাদত করি কারণ এদেরকে ডাকলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে এদের মাধ্যমে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে আমাদের বিপদকে কাটিয়ে দিবে আমাদের প্রয়োজনকে মিটিয়ে দিবে এই ধারণা তৈরি হইল এই যে এই ধারণাটা ভ্রান্ত ধারণা এক সময় কি হল এক সময় কি হলো শুনেন যে একসময় অলিদের কাছে যাওয়া শুরু হলো তাদের কবরের কাছে যাওয়া শুরু হলো একসময় শয়তান ধোকা দিল অলিদের মূর্তি বানানো শুরু হয়ে গেল অলিদের মূর্তি এটা সর্বপ্রথম হজরত নুহ আলাই ইসলামের সম্প্রদায় এরা মূর্তি তৈরি করল হজরত সুরায় নুহের মাঝে মূর্তিদের নামগুলো আছে যে সমস্ত মূর্তিদের নাম এরা ছিল সব তাদের বুজুর্গ তাদের অলি তাদের সমাজের মাঝে গ্রহণযোগ্য ব্যক্তি তাদের মৃত্যুর পর ওই এরা ঢুকায় ঢুকায় বিভ্রান্তিতে বিভ্রান্তিতে এক পর্যায়ে গিয়ে এদের মূর্তি বানানো শুরু করল এবাদত মান্নত সব কিছু এদের জন্য শুরু করে দিল আর তারা যুক্তি দিচ্ছিল আল্লাহ কোরআনের মাঝে যুক্তির আলোচনা করছেন যে তারা বলে ওয়াল্লাদিন মিন্দু নিহি আউলিয়া যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য বস্তুর পূজা করে তারা বলে মা না বুধুহম ইল্লা আমাদের উদ্দেশ্য তো আল্লাহ আমরা এদের এবাদত করি এজন্য তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে আল্লাহর নিকটবর্তী করে দিবে তারা বলে এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এটা হলো তাদের যুক্তি আমরা এবাদত তো কার করি এটা আমাদের উদ্দেশ্য না এই মূর্তি আমাদের কি না উদ্দেশ্য না উদ্দেশ্য হলো কে স্রষ্টা হলো উদ্দেশ্য মূর্তি এটা কিছুই না তারা যুক্তি দেয় যে ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন বর্ণমালা শেখানোর জন্য রং বেরং দ্বারা বিভিন্ন বর্ণমালা আঁকা হয় ছোট ছোট ছোট বাচ্চাদের বই আছে না হ্যাঁ ক লেখা হয় লাল রং দিয়ে খ লেখা হয় আপনার সবুজ রং দিয়ে আসলে এই জায়গায় রং উদ্দেশ্য না উদ্দেশ্য হলো কি বর্ণমালাটা কটা হলো উদ্দেশ্য কিন্তু এই রং <coughs> বেরং দেওয়া হয় বাচ্চার <coughs> মনের মাঝে প্রভাব বিস্তার করার জন্য আসর সৃষ্টি করার জন্য ঠিক তারা বলে আমরা এই আকৃতিটাকে সামনে রাখি যেন যেন আমাদের মনের মাঝে একটা প্রভাব বিস্তার হয় এটা আর কোন এটা আমাদের লক্ষ্য না এটা আমার উদ্দেশ্য না এই হলো তাদের যুক্তি বিভিন্ন ধরনের না এটা বরং এদের সুপারিশের মাধ্যমে আল্লাহর রহমত লাভের উদ্দেশ্য হলো আমরা এদের সামনে রেখে এবাদত করি আল্লাহ তাদেরকে বলছেন যে তাহলে এইভাবে যে আল্লাহর আবাদত করতে হবে এটা আল্লাহ তার কোন কিতাবে কোন নবীর মাধ্যমে এই সিস্টেম তোমাদেরকে জানাইছেন যুক্তি আনো যদি সত্যবাদী হও হাতু বুরহান তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো দলিল প্রমাণ আনো দলিল পেশ করো যুক্তি না যুক্তি না কি পেশ করো দলিল পেশ করো দলিল কি কোরআন দলিল তাওরাত দলিল ইনজিল আল্লাহর কিতাব থেকে দলিল আনো আল্লাহর কোন নবীর ভাষণ এনে দেখাও যে তোমাদের এ কথার পিছনে যুক্তি আছে আল্লাহর হুকুম আছে আল্লাহর অনুমোদন আছে এটা দেখাও আচ্ছা এটা একটা বিষয় বিষয়টা কি যে অলিদের বিভিন্ন কারামাত এটাকে তারা মনে করল ক্ষমতা আচ্ছা আর আরেকটা হলো তাদের আরেকটা ধারণা এটা হলো সুপারিশ ফেরেস্তারা আল্লাহ তালার রাজ্যের কর্মচারী ফেরেস্তা আল্লাহ কোরআন নিয়ে আলোচনা করছেন আল্লাহর এ রাষ্ট্রে এ পৃথিবীতে আল্লাহর কর্মচারী হিসেবে বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করে কারা ফেরেস্তারা ঠিক না আল্লাহ বিভিন্ন ফেরেস্তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখেছেন বুঝতে হবে ফেরেস্তাদের উপর দায়িত্ব আছে ফেরেস্তাদের কাছে ক্ষমতা নাই ফেরেস্তাদের উপর আল্লাহর দেয়া বিভিন্ন জিম্মাদারি দায়িত্ব আছে কিন্তু ফেরেস্তাদের হাতে কি নেই ক্ষমতা কার কাছে হায়াত মাউত এটা কোনো ফেরেস্তার কাছে না জিব্রাইলের কাছে হায়াত মৌতের মালিকানা না হায়াত মৌতের মালিকানা কার কাছে আল্লাহর কাছে হ্যাঁ হজরত আজরাইলের কাছে কি আছে জিম্মাদারি আছে আল্লাহ যখন হুকুম দিবেন তখন যান কবচ করার কি আছে তার দায়িত্ব আছে কিন্তু তারা মনে করলো কি এই দায়িত্বগুলোকে তারা মনে করলো ক্ষমতা বৃষ্টির ব্যবস্থাপনার জন্য আলাদা ফেরেস্তার দায়িত্ব আছে কিন্তু বৃষ্টি দেওয়ার ক্ষমতাটা কার এটা কোনো ফেরেস্তার না এটা বুঝতে হবে ফেরেস্তারা হলো শুধুই কর্মচারী ক্ষমতাটা কার কাছে আল্লাহর কাছে ক্ষমতা কিন্তু তারা এটাকে ক্ষমতা মনে করে তারা শিরিক শুরু করত ফেরেস্তাদের আপনার বিভিন্ন মূর্তি তৈরি করে ফেরেস্তাদেরকে এরা সাব্যস্ত করলো আল্লাহর কন্যা সন্তান আর তারা ফেরিস্তাদের পূজা অর্চনা শুরু করে দিল আচ্ছা দেখেন এ সমস্ত ত্রুটিগুলো মূর্তি পূজা শিরিক এটা তো আজকের সমস্যা না এটা পৃথিবীর অনেক পুরাতন সমস্যা আমরা যদি মনে করি এটা আজকের সমস্যা এটা ভুলো হবে আল্লাহ তালা অসংখ্য নবীদেরকে পাঠাইছেন নবীরা মানুষদেরকে এ সমস্ত পূজার ব্যাপারে কি করতেন সতর্ক করতেন মানুষ মূর্তির পূজা করছে কখনো কখনো মানুষ ফেরাউনের পূজা করছে কখনো মানুষ নমরুদের পূজা করছে সে পূজা করতে গিয়ে মানুষ কখনো ক্ষমতাসীনদের পূজা শুরু করছে কখনো পূজা করছে বিভিন্ন হলি বুজুর্গ ফেরেস্তা বিভিন্ন অবতার এইসবকে ক্ষমতার অধিকারী করে মানুষ এদের পূজা করছে আল্লাহর কোরআন পরিষ্কার ভাবে বলতেছে যে মজেজা কারামাত এটা আল্লাহ নবীদেরকে দেন অলিদেরকে দেন কিন্তু এটা নবী বা অলির ক্ষমতা না এটা আল্লাহর ক্ষমতা ক্ষমতাটা কার আল্লাহর ক্ষমতা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর অনুমতিতেই তারা এই কারামাত এবং তাদের থেকে এই প্রকাশ পায় আল্লাহ কোরআনে কেরিমের মাঝে বলতেছেন অমা কান আলী আয়াতিহি কোন রসুলের এই পাওয়ার নাই কোন রসুলের এই ক্ষমতা নেই যে তিনি কোন মজেজা দেখাবেন ইল্লা ইজনিল্লাহ তবে তিনি যে মজেজা দেখান এটা আল্লাহর অনুমতিতে আল্লাহর হুকুমে দেখান আল্লাহ যখন হুকুম দেন তখন নবীদের দ্বারা মর্যাদা প্রকাশ পায় তার হুকুমে প্রকাশ পায় এর দ্বারা আল্লাহর হুকুম তোমরা দেখো যে আল্লাহর হুকুম আল্লাহ যখন অনুমতি দেন আল্লাহর এক বান্দা তার থেকে এমন বিষয় প্রকাশ পেতে পারে আল্লাহ করতে পারেন সব কিছু আল্লাহ মাটির তৈরি পাখির মাঝে জান দিয়ে এটাকে আকাশে উড়ানোর ক্ষমতা কে রাখেন আল্লাহ রাখেন আল্লাহ রাখেন এটা বোঝানো উদ্দেশ্য তারপরে সুপারিশ আল্লাহ কোরআনে এটাও বলছেন কোন নবী মানুষদেরকে বলেন সমস্ত সুপারিশ এটা এটা তো আল্লাহর ক্ষমতায় ক্ষমতায় কার আল্লাহর ক্ষমতায় আদিন আলাহ লিমান আদিন আলাহ আল্লাহর কাছে কোন সুপারিশ কোন উপকার দিবে না ইল্লা লিমান আদিন আলাহ তবে আল্লাহ যার জন্য অনুমতি দিবেন ইচ্ছা করলেই কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না আল্লাহ অনুমতি দিবেন আল্লাহর অনুমোদন ক্রমে আল্লাহ যার জন্য যাকে অনুমতি দিবেন সে আল্লাহর অনুমতিতে তার জন্য সুপারিশ করতে পারে তাই দেখেন এ সমস্ত বিষয়গুলো বুঝার যে ক্ষমতাটা আল্লাহ এবাদত পাওয়ার ক্ষমতা আমার এবাদত আমার সেজদা পাওয়ার একমাত্র ক্ষমতাটা কার আল্লাহর গুণাবলিতে আল্লাহর ক্ষমতায় আল্লাহর এবাদতে কাউকে শরিক করা যাবে না তাই সিরিকের অন্যতম কারণ আমি যেটা বলতেছিলাম এটা হলো স্বল্প জ্ঞান ভুল জ্ঞান আর আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা আল্লাহর ব্যাপারে যারা শিরিক করে এরা আসলে আল্লাহকে চিনে না আল্লাহর ব্যাপারে এরা ধারণা রাখে না ধারণা যেটা রাখে এটা হলো মন্দ ধারণা রাখে আর আমাদের জিম্মাদারি মানুষদের এই মন্দ ধারণাগুলোকে দূর করা আল্লাহর ব্যাপারে মানুষদের যে মন্দ এবং খারাপ ধারণা আছে এই ধারণাটাকে কি করতে হবে দূর করতে হবে দেখেন হজরত ইব্রাহিম আলী ইসালাম তিনি ওনার জাতি চন্দ্র পূজা করত সূর্য পূজা করত নক্ষত্র পূজা করত আগুনের পূজা করত তিনি তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলেছিলেন তিনি প্রশ্ন করতেছেন ওনার বাবাকে ওনার জাতিকে তোমরা এইসব জিনিসের আবাদত করতেছ ইতকান আলী হাকান দুন আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তোমরা এই সমস্ত মিথ্যা জিনিসের কাছে তোমরা প্রার্থনা তারপর প্রশ্ন করলেন সামা জন্নকুম আলমী তাহলে রব্বুল আলমিনের ব্যাপারে তোমাদের ধারণা কি রব্বুল আলমিনকে তোমরা তাহলে কি মনে করো তিনি প্রশ্ন করতেছেন মানুষের ধারণা যে আল্লাহ দয়া করবেন আমি তো পাপি মন্দ ধারণাটা কি শুনেন আল্লাহ আমারে দয়া করবে না আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহ শুনবে না কারণ আমি কি পাপি এই বুঝটা শয়তান দেয় শয়তান এই বুঝটা দেয় তুমি যে পাপ করছো তুমি আল্লাহর কাছে চাইবা আল্লাহর কাছে চাওয়ার মতো তোমার অবস্থা আছে তোমার চাইতে হবে এমন কারো মাধ্যমে যার আল্লাহর সাথে যোগাযোগ আছে আল্লাহর সাথে যার হটলাইন আছে তুমি সুজুর রে বল আল্লাহর কাছে তুমি চাইতে যাও না তুমি চাইলে কিচ্ছু হইব তুমি তো পিস সাবরে ধরো অথবা হুজুরে ধরো কারণ হুজুরের সাথে আল্লাহর একটা কি আছে সম্পর্ক যোগাযোগ আছে হুজুর বলে দিবে আর তোমার দেখবে কাজ হয়ে যাবে এরা দুনিয়ার রাজা বাদশারা যেরকম আল্লাহকে ওইরকম মনে করে দুনিয়ার রাজা বাচ্চাদের কাছ থেকে তো সরাসরি আমি বাইতুল আতিক জামি মসজিদের ইমাম আমি তো আমাদের দেশের রাজা পর্যন্ত বুঝতে পারবো না আমার লাইন ধরতে হবে এবং এমন লাইন ধরতে হবে যে লাইনে ওনার সাথে কি আছে যোগাযোগ আছে এরপর তিনিও যদি আমার কথা শুনেন আমার কথা শুনে কোনো সিদ্ধান্ত দিবেন না কারণ তিনি তো আমার ব্যাপারে জানেন না জানেন তিনি আমাকে কি সবসময় দেখেন আমার কোনো কিছু জানেন আমি যে ওনার দেশের নাগরিক তিনি তো আমার চিনেন না তিনি খোঁজ নেবেন তার প্রতিনিধি এই অঞ্চলে যিনি আছেন তার কাছ থেকে খবর নেবেন যে তোমার অঞ্চলের এমন একজন নাগরিক এই এই দাবি নিয়ে তার এই এই অসুবিধা নিয়ে এই এই সুযোগ সুবিধার দাবিতে আমার কাছে আসছে আমার দ্বারস্থ হয়েছে তার ব্যাপারে তোমার মতামত কি সে কে কি তার দাবিতে সত্য না মিথ্যা আমার কাছে রিপোর্ট দাও তারপর আমি সিদ্ধান্ত দিই এটা কেন এটা কারণ হলো আমাদের দুনিয়ার যারা রাজা বাদশাহ সে যেই হোক সে বাংলাদেশের বাদশাহ হোক আর পৃথিবীর সুপার পাওয়ার চীন আর আমেরিকার বাদশাহ হোক এরা তো অক্ষম এরা তো দুর্বল এরা আমাদের মতোই মুখাপেক্ষী বুঝে আসছে বিষয়টা এখন আল্লাহ কি এরকম এটা প্রশ্ন আল্লাহ তো বারবার কোরআনের মাঝে বলতেছেন আল্লাহ আলিমুম বিদাতিস সুদূর ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল্লাহ তিনি সব জানেন তোমার অন্তরের গোপন বিষয়ে জানেন আসমান এবং জমিনে যা যা আছে সবকিছু তিনি জানেন অহু আসামি সব তিনি শুনেন আল বাসির সব তিনি দেখেন আল আলিম সব তিনি জানেন লাহু মুলকুস্তামাওয়াতি আসমান জমিনের রাজত্ব তার বিয়াদিকাল তার সমস্ত কল্যাণ আলা কুল্লি সব কিছুর উপর তিনি ক্ষমতাবান আল্লাহ কোরআনে বারবার বুঝাচ্ছেন এই হলো আমার পরিচয় আল্লাহর সাথে সবার যোগাযোগ সমান পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা আর মালিক হিসেবে সবার সাথে আল্লাহর যোগাযোগটা একরকম একরকম কি একরকম কেমন বলেন না একরকম আল্লাহর সাথে সবার যোগাযোগ কি একরকম যোগাযোগ কারোর সাথে বিশেষ কোনো যোগাযোগ নবীদের সাথে ওহির মাধ্যমে বিশেষ যোগাযোগ ছিল <coughs> আর আল্লাহ বলতেছেন এদের কথা যে আল্লাহর কাছে যাই নাকি আমি চামো আল্লাহ তো আমার দিবে না আল্লাহর কাছে সরাসরি পাওয়া যাবে না মাধ্যম ধরতে হবে আর আল্লাহ বলতেছেন রহমাতি আমার রহমত আল্লাহ নবীকে বলতেছেন নবী মানুষদেরকে বলেন রহমাতি আমার রহমত ওয়াসিয়াতুল্লাহ শাহী সব কিছুর মাঝে আমার রহমত এটা বিস্তৃত আল্লাহ বলতেছেন ওয়াইদা তালাকা ইবাদি আমার বান্দা আছে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আমি কোথায় আপনি বলেন পাইনি পারিব আমি আমার বান্দার কাছে এটা বলেন আমার কাছে যারা প্রার্থনা করে তাদের ডাকে আমি সারা দেই ইদা দানি যখনই তারা আমাকে ডাকে যখনই ডাকে আমি তাদের ডাকে সারা দেই এটা হল আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা এটা সিরিকির জন্য দায়ী আল্লাহর ব্যাপারে ধারণা পরিষ্কার করতে হবে আল্লাহ কোরআনই মাঝি বলতেছেন ওয়াজালিকা জন্নুকুমুল্লাদি জানান্তুম বিরব্বিকম আর যা আছে তোমাদের ক্ষতির জন্য দায়ী তোমরা আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণাটা মন্দ ধারণা আর মন্দ ধারণার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত তোমরা আল্লাহকে চিনো না আর আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা মুমিনকেও শিরিকের মাঝে লিপ্ত করে মুমিন যে শিরিক করে কারণ কি আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা মুমিন ব্যক্তিদেরকে শিরিকের মাঝে লিপ্ত করে এক তো শয়তানের অপপ্রচার শয়তানে বুঝায় যে আল্লাহ তুমি পাপ করছো তুমি হাত তুইল না তুমি তো পাপ করছো হাতটা তুমি তুইল না আর ভণ্ড ধর্মগুরুরা বুঝায় আমাদের পয়সা দাও আমরা হাত তুলে দিই ভণ্ড বিভিন্ন ধর্মগুরুরা এরা তালিম দেয় যে আপনারা যেমনি ডাকবেন আল্লাহ রাগ করবে আমাদের টাকা দেন আমরা ডেকে দিই সাবধান থাকতে হবে ধর্মের জ্ঞানটা এটা অল্প অর্জন করা যাবে না আর সঠিক জ্ঞান অর্জন করতে হবে আর এজন্য সঠিক জ্ঞান অর্জনের জন্য কোরআন সঠিক জ্ঞান অর্জনের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের হাদিস আর আল্লাহকে সঠিকভাবে চিনতে হবে তাহলে সিরিজ থেকে আমি আপনি নিজেদেরকে মুক্ত করতে পারব আর আল্লাহকে যদি আমরা ঠিক মতো চিনতে ব্যর্থ হই তাহলে আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা তৈরি হবে আর না জানলেই ভুল হবে না জানলেই ভুল হবে শিরিকের মাঝে লিপ্ত হতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করবে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ Thank you.